রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমার প্রভু তুমি আমার পিতামাতাকে কৃপা করো যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন ভালো রেখো আমার মাকে আমার বাপকে খোদা রোজ হাসরে গোপন রেখো আমার পাপকে খোদা আমার পাপকে খোদা তুমি রহিমি রহমান আল্লাহ সুবহান রহিমি রহমান আল্লাহ সুবহান ভালো রেখো আমার মাকে আমার বাপকে খোদা রোজ হাসরে গোপন রেখো আমার পাপকে খোদা আমার পাপকে খোদা তুমি রহিমি রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান ভালো রেখো আমার মাকে আমার বাপকে খোদা রোজ হাসরে গোপন রেখো আমার পাপকে খোদা আমার পাপকে খোদা তুমি রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান পারো তুমি কিনা ও পারো তুমি করতে কিনা পুত্র যে দাও পিতাই বিনা পারো তুমি করতে কিনা পুত্র যে দাও পিতাই বিনা লাঠিকে সাপ করতে পারো সাপকে লাঠি খোদা সাপকে লাঠি খোদা তুমি রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান ভালো রেখো আমার মাকে আমার বাপকে খোদা রোজ হাসরে গোপন রেখো আমার পাপকে খোদা আমার পাপকে খোদা তুমি রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান আমার বোনকে সুখে রাখো রাখো আমার ভাইকে হেদায়েতের ধন তুমি দাও পৃথিবীর সবাইকে আমার বোনকে সুখে রাখো রাখো আমার ভাইকে হৃদায়তের ধন তুমি দাও পৃথিবীর সবাইকে আমার বোনকে সুখে রাখো রাখো আমার ভাইকে হৃদায়তের ধন তুমি দাও পৃথিবীর সবাইকে তোমার ভীতি দাওয়ান্তরে রাজি থাকো আমার পারে তোমার ভীতি দাওয়ান্তরে ও তোমার ভীতি দাওয়ান্তরে রাজি থাকো আমার পরে তোমার ভীতি দাওয়ান্তরে রাজি থাকো আমার পরে তাহলে ডরাই না কোনো বাতিল মতকে খোদা বাতিল মতকে খোদা তুমি রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান ভালো রেখো আমার মাকে আমার বাপকে খোদা রোজ হাসরে গোপন রেখো আমার পাপকে খোদা আমার পাপকে খোদা তুমি রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান ভালো রেখো আমার মাকে আমার বাপকে খোদা রোজ হাসরে গোপন রেখো আমার পাপকে খোদা আমার পাপকে খোদা তুমি রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান রহিম রহমান আল্লাহ সুবহান